বাংলাদেশ জামিয়াতুল সালেকিন ও আল জামিয়াতুল আরবিয়া বাইতুল উলুম রসুলপুরের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও হালকায় জিকিরের উদ্বোধন হচ্ছে মাহফিলের উদ্বোধন হচ্ছে আঠারো ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ জোহর উদ্বোধনী ভাষণ দিচ্ছেন চার তরিকার পীরে মোকাম্মেল বাংলাদেশ জামিয়াতুল সালেকিনের আমিরুল উমারা আল জামিয়াতুল আরবিয়া বাইতুল উলুম রসুলপুরের সুযোগ্য পরিচালক আমার আপনার প্রাণপ্রিয় মুর্শিদ বাংলা ভারতের লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক নেতা চার তরিকার পীরে মোকাম্মেল আলহাজ হজরত হাফেজ মাওলানা আব্দুল মুতিন নেসারি আলহাজ হজরত হাফেজ মাওলান আব্দুল মুতিন নেসারি পীর সাহেব রসুলপুরি আসুন আমরা হজরতকে একটু স্বাগত তাকবীর জানাই দিন ইসলাম দিন ইসলাম রসুলপুরের হজরত পীর সাহেব কেবলা রসুলপুরের হজরত পীর সাহেব কেবলা السلام عليكم ورحمة الله وبركاته আওয়াজ বন্ধ করুন الحمد لله كفى وسلام على عباده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 بلغ كشف الدجى بجماله شفيع مطاع نبي كريم قسيم جسيم نسيم نسيم بلغ العلا حسنت جميع وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد بلغ كشف الدجى حسنت جميع اگر دعوتم رد کنی আর কবুল মানো দস্তে দামান আলে রসুল বলগল حسنت جميع صلوا الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده হাজরান মজলিস আল্লাহ পাকের বান্দা জনাবি রসুল্লাহ সাল্লাহ ইসলামের উম্মদগণ হজরত ওলামায় রাম দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় আশিকিন মহব্বিন মতাকিদিন মোতাল্লিকিন মোতাসিলিন আল্লাহ পাকের দরবারে জানাই শত সহস্র লক্ষ কোটি শুকুর ও সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে সিলেকশন করে নমিনেশন করে এই পৌত পবিত্র মহতি জালসায় তিন দিন ব্যাপী মহাসম্মেলনে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এর দ্বারা বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন ভালোবাসা পেতে যদি মনে করো আশা আল্লাহর সামনে প্রাণপণে করো ভালোবাসা আল্লাহ যে শুধু ভালোবাসেন তা নয় আমরাও আল্লাহকে ভালোবাসি আল্লাহকে যদি ভালো না বাসতাম তাহলে এই ধরনের মজলিসে আমরা আসতে পারতাম না আজ মোহাব্বাত তলকে হাসিরি সাওয়াদ আজ মোহাব্বাত মসরে আজিরি সাওয়াদ আজ মোহাব্বাত কার রহমত মিশাওয়াদ আজ মোহাব্বাত চকমে আত্মি সবাদ আজ মহাব্বাত সঙ্গে রগন মিশাবাদ অজম আব্বাত মোমে আহান মিশাবাদ মহাব্বতে তিতা বস্তু মিঠা হইয়া যায় মহাব্বতে পিতল স্বর্ণের চাইতে দামি হইয়া যায় মহাব্বাতে অসুস্থ শরীর সুস্থ হইয়া যায় মহাব্বাতে অপরিষ্কার জিনিস পরিষ্কার দেখা যায় বাবা আল্লাহ দু একটা উদাহরণ বলতেছি আমি সদ্যবিবাহিতা স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে আছে প্রচন্ড প্রেম মহাব্বাত ঋদ্ধতা সৌহার্দ্যতা স্ত্রী চা তৈরি করেছে চার মধ্যে চা পাতি একটু বেশি পড়ে গেছে এখন বাড়ির সবাই বলে চা তেত কিন্তু ওই যে স্বামী বেচারা একটু একটু চুমুক দেয় আর কয় না আমার কাছে তিতা লাগতেছে না মোটামুটি ভালোই লাগতেছে এর মূলে কি মূলে কি मोहब्बत मोहब्बत का रसी जिसका लगी है वही समझे मोहब्बत क्या चीज है মোহাব্বতের রশি যার গলায় লাগছে সে বোঝে মহাব্বত কি জিনিস লাইলির বাপ বলতেছে যে লাইলিকে তো এতদিন বন্দি রাখছিলাম এভাবে এক জায়গায় বসে থাকলে লাইলি খোড়া হইয়া যাবে নোংরা হয়ে যাবে তো লাইলিকে একটা কাজ দিই ভিক্ষা দেওয়ার চাকরি যত ভিক্ষুক আসবে লাইলি ভিক্ষা দেবে ব্যাস যেই কথা সেই কাজ লাইলি একটা চাকরি পাইল ভিক্ষা দেওয়ার চাকরি সমস্ত ভিক্ষুকরা লাইলির বাড়ির দিকে রওনা করছে মজনু যখন খবর পাইছে যে তোমার লাইলি ভিক্ষা দেওয়ার চাকরি পাইছে বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে মজনু ভিক্ষুকের সুরাত ধরিয়া রাজপ্রসাদ দূরে পালাইয়া লাইলির বাড়ির দিকে রওনা করছে এখানে যারা আসছেন কেউ প্রফেসর কেউ জজ কেউ উকিল কেউ ওসি কেউ ডিসি ছদ্মবেশী আইছেন হ্যাঁ। প্রত্যেকের গায়ে লম্বা জুব্বা অধিকাংশের গায়ে লম্বা জুব্বা মাথায় টুপি মুখে দাড়ি সবাই কাছে কি হইল তোমরা এই সুরাত ধরছ কে মজদুরের সবাই জিজ্ঞাসা করে কে মজনু তুমি রাজ পোশাক থুইয়া এই সুরাত দর্শক মজনু বলতেছে ডান হাতে মোর সেরা সাথী বাম হাতে মোর চাউলের ক্ষতি আল্লাহ বানাইছে মোরে সাদের প্রেমের রাতি আপনারাও বলবেন আমরা এই সুরাত দর্শি একমাত্র মাওলার দিদার পাওয়ার জন্য পুরো গেলমান যেতনে মাত হায় তু সবসে বেতার নেমাত দিদার তু যত নেয়ামত আছে সমস্ত নেয়ামতের চাইতে উত্তম নেয়ামত হলো আল্লাহ পাখির দিদার আল্লাহর দিদার বাবা আল্লাহর দিদার এখন ওই ও দেশের নিয়ম ছিল প্লেট লইয়ে ভিক্ষা পাতে এরপরে ঝোলায় পড়ে প্রথমে প্লেট পাতে থাল সবাই মজনুর লাইলির দরবারে থাল পাচ্ছে জিত করিয়া আর মজনু পাচ্ছে উদ্ভুত করিয়া কি বলেন কারে সবাই জিত করিয়া পাইছে পাচ্ছে থাল প্লেট তুমি উদ্ভুত করিয়া পাতলা কে ব্যাপার কি এই দিয়ে লোক না গেছিলাম উজানির দরবারে গেছিলাম অনেক দিন আগে মরকরিন সব থাকতে তো এক পাগল ওই দাদা হুজুরের মাজারের কাছে যাইয়া পশ্চিম দিক ফিরিয়া মনাজাত করতেছে এক হাত দিয়ে এইরকম তা কইলাম যে ক্যা চাষা এক হাত দিয়ে মনাজাত করতেছেন ক্যা কয় এক হাতের তাই দিয়ে লোকটা ক্যা আশেকারা মিল্লত মজাহ খুদা আস আশেকারা মিল্লত মজাব জুদা আস আল্লাহর আশেকদের মাজাহাব ভিন্ন আল্লাহর পাগলদের নিয়ম কানুন ভিন্ন পাগল বলে বলুক লোকে তাতে তোমার কি তুমি যে মোর মাসুক মাওলা আমি তোমার আশি আহ বাবা খেয়াল করিয়া শোনো খেয়ালে হয় মানুষ আউলিয়া বেখেয়ালে হয় দেউলিয়া যারা আউলিয়া হতে চাও ধ্যান খেয়ালের সাথে বসো এই তিন দিন যারা থাকবা বিভিন্ন প্রতিকূলতার ভিতর দিয়াও আল্লাহ তারে খালি হাতে ভিড়াবে না আমার চ্যালেঞ্জ থাকলো আল্লাহ পুরুষ মুসলমান হুসের নাম মানুষ বেহুসের নাম পাগ আল্লাহ মজনু থাল পাচ্ছি কি করিয়া উদ্ভুত করিয়া এখন সবাই বাস ভিক্ষা পাইয়া খুশি হয়েছে মজনুকে কিছু দেয় নাই যা বলার চোখে চোখে বলছে আসতে যা বলার চোখে চোখে বলছে চোখে চোখে কি বলছে বলছে যে তোমার সাথে আমার কথা বলা মানা আছে তোমার যে আমি চিনছি তুমি যে আমার চিনছো এটাও প্রকাশ করা যাবে না যাও মাঝে মাঝে এইরকম ভিক্ষা ভিক্ষুকের ছবি ধরে আইসো হাসুরের দিন দেখা হবে আসতে আমরা বয় বয় বয় বেড়া বয় আশেকারা মিল্লা তোমা যাব খোদা আস আশকারা মিল্লত মজহব জুদা আস্ত আশকাবা রোজে মাসার কারে নিস্ত আশকাবা জুস্তা মাসা ইজা মালে ইয়ার আল্লাহ নামাজি ব্যক্তিদেরকে কি কইছে জানেন কইছে যে নামাজের মধ্যে তোমরা যে কথা বলো আমি শুনি আমার কথাও তোমরা দেলের কানে শোনো চামড়ার কানে শুনতে পারবা না এইভাবে দিদার রুহানি দিদার এইভাবে নামাজের সুরাতে দৈনিক পাঁচবার আমার সামনে দাঁড়াইও বাকুন চুস্তি নামাজে পাঞ্জে গা নাঙা ফওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাদিনা এইভাবে পাঁচক্ত নামাজে আমার সামনে দাঁড়াইও এইভাবে দিদার হবে কায়েমি দিদার হবে আসরের দিন সা হাসুরের দিন দিদার হবে লম্বা চৌড়া কথা নয় নামাজে দাঁড়াইয়া কারো চোখের থেকে যদি দুপুটা পানি গড়িয়ে পড়ে সে যেন মনে করে যে আমার রুহের সাথে আমার বাসুক মাওলার সাথে দিদার হয়ে গেছে يوم لا ينفع مال ولا بنون ইল্লামান সালিম বলেন মাল দৌলত অর্থ সম্পদ ছেলে মেয়ে কিছুই কাজে আসবে না আসরের দিন একমাত্র হুজুরি কাল কলবে সলিম বিশুদ্ধ অন্তর বিশুদ্ধ কলব নিয়ে যারা আমার দরবারে আসতে পারবে তারাই কামিয়াব তারাই কৃতকার্য তারাই সাকসেসফুল তারাই সফল কাম বিশুদ্ধ অন্তর হাসিল হবে কেমনে সকাল সাজে তোমায় ডাকি যেমন পানির আসে সাতক পাখি মনে বলে জনম্বরে তোমাকে দেখি আহ বাপ না তিন দিন সময় নিয়ে যারা আইছ প্যান্ডেলের বাইরে বেশি সময় লাগাইও না আর মনের কাছে জিজ্ঞাসা করো আমি কেন আসছি কি জন্য আইলাম বাড়ি ঘর ছেলে মেয়ে আর পরিবার সব কিছু ছেড়ে কেন আসলাম ভাবের মানিক ভাবের ব্যবসায় ভাবের মানিক পাইল বুঝি মাওলা রে ভাবের বাজারে আইছ এখানে ভাব কেনা বেচা হয় আল্লাহর সাথে হইলে ভাব ঘুচে যাবে সব অভাব আল্লাহর সাথে নাই রে ভাব এটাই হলো মূল অভাব ভাবের অভাব ভাবের অভাব বাবা নিয়তটা সহি করিয়া নাও খালেস নিয়ত করিয়া নাও আল্লাহ রসুল সাল সাল্লাম ফরমান ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক কারো সুরাত দেখেন না আল্লাহ পাক কারো মাল দেখেন না আল্লাহ পাক দেখেন বান্দার অন্তর নেক নিয়ত নেক আমল সুবহান বাবা আহ নিয়ত সহি করিয়া নাও কি জন্য আইছি পীরের কাছে কেউ যায় রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য পীরের কাছে কেউ দৌড়ায় খেলাপথ পাওয়ার জন্য পীরের কাছে কেউ দৌড়ায় সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য আর কিছু লোক আছে যারা পীরের কাছে যায় একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এদের সংখ্যা খুবই কম কদ্রে কালীন নিয়াত সহি করে নাও আল্লাহকে পাওয়ার জন্য আইছ কেতাবে বর্ণিত আছে এক দরবেশ জানতে পাইল যে ওই অঞ্চলে একটা গাছ পূজা হইতেছে মুসলমানের গাছ পূজা করতেছে তো গাছ পূজা করতেছে মুসলমানে অমুসলমানে করুক আমাদের কোনো আপত্তি নাই মুসলমানের গাছ পূজা করবে কা গাছের তো কোনো ক্ষমতা নাই জু হতা আল্লাহ সে হতা দরখত কা কুছ কুছ নেই কোনো ক্ষমতা নাই যা হয় আল্লাহর থেকে হয় গাছের কোনো ক্ষমতা নাই দরখত কি কুছ তাকত নেই গাছের কোনো ক্ষমতা নাই এই জন্য গাছটা কাটার জন্য নিরাহনা করছে কেতাবে আছে শয়তান মানুষের চূড়া ধরিয়া ওই দরবেশের কাছে দাঁড়াইছে সম্মুখে কাহা যা রে কোথায় যাইতেছ বলে গাছ কাটতে যাইতেছি হাতে কুড়াল দেখো না বলে না গাছ আমার আমি কাটতে দেব না বলে কে তুমি বলে আমার নাম আজাজিল গাছ পূজা বন্ধ করলে তো অনেক লোক ভালো হয়ে যাবে আমি তা দেব না কথা আসো তোমার সাথে আমার যুদ্ধ শয়তানের সাথে ওই দরবেশের সাথে শুরু হলো মল্লযুদ্ধ মল্লযুদ্ধ মল্লযুদ্ধ করতে করতে করতে করতে শয়তান হেরে গেল দরবেশ শয়তানের বুকের উপরে বসল এইবারে দেখেন শয়তানের শয়তানি দেখেন শয়তান বলতেছে দরবেশ সাপ আমি প্রতিদিন তোমাকে তিনটা করে স্বর্ণের মহর দেব তুমি আমাকে ছেড়ে দাও হ্যাঁ, এ দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে মসজিদ করতে পারবে মাদ্রাসা করতে পারবে দান খয়রাত করতে পারবে আমাকে ছেড়ে দাও দরবেশ লোভে পড়িয়া শয়তানকে ছেড়ে দিয়েছে লোভ মানুষের মধ্যে যে কুরিপু আছে এই কুরিপুর মধ্যে লোভ একটা কুরিপু হিংসা একটা কুরিপু গিবত একটা কুরিপু অহংকার একটা কুরিপু অবৈধ কামভাব একটা কুরিপু অবৈধ রাগ একটা কুরিপু এই কুরিপু দমন করার জন্য একটা বই আছে আমার নাম শেফাউল আমরাজ নূতন সংস্কার হয়েছে আবার বের হয়েছে যার সময় বা আগেই কিনে নেবেন শেফাউল আমরাজ নেসারিয়া প্রকাশনী থেকে নিয়ে নেবেন শেফাউল আমরাজ মনে থাকবে তো কি নাম শেফাউল আমরাজ সমস্ত রোগের ঔষধ সব রোগের ঔষধ লোভে পাপ পাপে মৃত্যু এখন ওই দরবেশ শয়তানকে ছেড়ে দিয়েছে শয়তান একবার ওয়াদা কিছু ঠিক না রাখলে কেমন হয় তিন দিন পর্যন্ত স্বর্ণের মহর দেশে দিয়েছে তিন দিন পরে আর দেয় না না দেওয়াতে এইবার দরবেশ গেছে রাগ হইয়া কি আমার সাথে ওয়াদা ভঙ্গ এইবার আবার গাছ কাটার জন্য গেছে কুড়াল নিয়া আবার শয়তান দাঁড়াইছে দয়া বলতেছে আসো এবার যুদ্ধ মল্লযুদ্ধ কুস্তিগিরি যুদ্ধ করতে করতে করতে করতে শয়তান জিতে গেছে দরবেশ সাহেব হেরে গেছেন দরবেশের বুকের পরে শয়তান চেপে বসেছে এখন দরবেশ সাহেব বলে প্রথমবার আমি জিতলাম এবার আমি হেরে গেলাম আমার ত্রুটি কোথায় শয়তান বলতেছে তুমি প্রথম গাছ কাটতে আইছিলা আল্লাহর জন্য আর এখন গাছ কাটতে আসছো স্বর্ণ মুদ্রার লোভে প্রথম গাছ কাটতে আসছো আল্লাহর জন্য এখন গাছ কাটতে আসছো স্বর্ণের মহরের লোভে সুতরাং প্রথমবার তোমার অল্প শক্তির সাথে আল্লাহর বড় শক্তি যোগ হইয়া গেছিল বাবা নিয়াদ সহি করিয়ে নাও আল্লাহকে পাওয়ার জন্য আইস মনে মনে নিয়াত করো আমি আল্লাহকে না পাইয়া যাব না আমি আল্লাহর রসুলের জিয়ারত না করিয়া এই দরবার ত্যাগ করব না আমি দোয়া করতেছি বাবা খালেস নিয়তে তারা বলবে আল্লাহর ফজলে তারা লাভবান হবে ফায়দা পাবে মাহফিলের নিয়ম কানুন মানিয়ে চলবেন পরিচালকরা যেভাবে পরিচালনা করে সেইভাবে মানবেন প্যান্ডেলের বাইরে যাবেন না বেশি সময় ইমানের হেফাজত করবেন সামানের হেফাজত করবেন অনেক মানুষ যেখানে আসে পকেট মাইরও সেখানে আসে চোর গুন্ডাও সেখানে আসে আমরা প্রশাসনের লোক আছে আমাদের তাছাড়া স্বেচ্ছাসেবক আছে আইনকেও হাতে তুলে নেবেন না কোনো পকেট মাইর বা কোনো চোর কোনো গুন্ডা ধরতে পারলে বাস প্রশাসন শাসনের হাতে দিয়ে দেবেন তবে হেফাজতে রাখবেন প্রত্যেকের মাল সামানা হেফাজতে রাখবেন মাহফিলের কোপন যারা আনছেন কোপন দিয়া জমা দেবেন যার মাধ্যমে পাইছেন তার কাছে দিলেই ভালো হবে বাৎসরিক এক হাজার টাকার সদস্য যারা আমার কাছে টাকা দিয়া সিরিয়াল বলিয়া রসিদ রসিদ নেবেন তিনশো তেরো টাকার যারা বাৎসরিক সদস্য মরান আবু আকর সাহেবের কাছে দিয়া রসিদ নেবেন গত গত মাহফিলে যারা গাটলার জন্য নাম লেখাইছিলেন তারা টাকা দিয়া আবু আকর সাহেবের কাছ থেকে রসিদ নেবেন এই আর আগে যারা আসছেন তারা মেজবান পরে যারা আসবে তারা মেহমান নূতন লোক যারা তারা তো কিছু বোঝে না তাদেরকে তালিম দেবেন বুঝাবেন আজে মাঝে বই পুস্তক কিনবেন না আমার লেখা বই পুস্তক নেবেন তবে বুঝব মহাব্বতের পরিচয় আহ মুর্শিদের নাম শুনিয়া মহাব্বত করে একটা চিক মারলেন আর বই কিনলেন আজে বাজে বই মুর্শিদের বই থুইয়া এ মহাব্বত হল মেকি মহাব্বত মহাব্বত বই পুস্তক কিনবেন আপনাদের পরামর্শ নিয়ে পত্রিকা বের করা হয়েছিল দেশের কলম পত্রিকা পত্রিকা নেবেন ভর্তির রশিদ কাটবেন বছরে দুইবার ভর্তি হওয়া দরকার ভর্তি হওয়া লাগে দশ টাকা এমন কিছু না একটি লোক যেন বাকি না থাকে প্রত্যেকে ভর্তির রসিদ নেবেন মসজিদের মধ্যে ভর্তি বরম নিয়ে বসা আছে ভর্তি বরম নেবেন আল্লাহ কথা বলতে কষ্ট হয় তারপরও বলতে হয় হ্যাঁ আমার সাথে এখন কেউ মুসাফা করতে যাবেন না খুব সম্ভব আসরের নামাজের পর মুসাফার সময় দেওয়া হবে মুসাফার নিয়ম অনুযায়ী মুসাফা করবেন মাথা নত করবেন না পায়ে হাত দেবেন না হাতে চাপ দেবেন না জাকি দেবেন না জুতা খোলার দরকার নাই এটা আক্রোশী এনে জুতা খোলান লাগে না আর খালি হাতেও মুসাফা করা যায় মুসাফার সাথে আদিয়া তোফার কোনো সম্পর্ক নাই একান্ত যদি কেউ সুন্নতির উপর আমল করতে চান আগের থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে ওখানে গিয়া ভিড়ের মধ্যে পকেট হাতরাবেন এই সুযোগে অন্য পকেট মাইনেরা আপনার পকেটে হাত দিতে পারে কথা কি বুঝাইতে পারলাম নাকি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 করো আল্লাহ মাহফিলের সমস্ত খায়ের ও বরকত আমাদেরকে এবং গোটা এলাকায় দান করো আল্লাহ তোমার এলেমে যদি কোনো সারারাতি জানা থাকে সমস্ত সারারাতি থেকে আমাদেরকে পানা দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين